সালাম যাহারো লাগিয়া সবুজ গুম্বুজ দেখো রে চাহিয়া ইয়া আইয়ুহাল মুস্তাকনা বিন নূরি জামালিহি ইয়া কাউসাইন মাহবুব রব্বিল মাশরিকাইনি ইয়া আইয়ুহাল মুস্তাকনা বিন নূরি জামালিহি ইয়া করব যেন আমরা আল্লাহর অলিদের পরিচয় জেনে তাদেরকে চিনে তাদের কাছ থেকে দোয়া নিতে পারি ঠিক না ঠিক আছে না ঠিক আছে তো বুঝলাম না রোহিয়ার মানুষরা উত্তর টুত্তর দেয় না কেন ঠিক আছে ঠিক নেই শোনেন আমি কিন্তু ওয়াইজ না আমি হলাম মাস্টার ক্লাসে ভালো মাস্টাররা উল্টোপাল্টা প্রশ্ন করে কিন্তু ঠিক না ছাত্ররা মনোযোগ দিয়ে শুনছে কিনা চেক করার জন্য আমাদের রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যখন ওয়াজ করতেন প্রশ্ন করতেন সাহাবিদেরকে প্রশ্ন করতেন এইটা সেইটা ঠিক আছে তাহলে ওয়াজের ভিতরে প্রশ্ন করা সুন্নত আমি কিন্তু উল্টো পাল্টা প্রশ্ন করব শুধু ঠিক আছে বললে হবে না চিন্তা মিন্তা করা লাগবে আসলে নিয়তটা ঠিক নেই আমরা অলিদের পরিচয় অলিদের মর্যাদা আলোচনা করব উদ্দেশ্য হল আমরা যেন আল্লাহর অলি হতে পারি কথা বোঝেননি কোন নিয়তটা ভালো লাগছে আপনাদের হ্যাঁ মাসা আল্লাহ মনে করেন একজন গুরু হুজুর উস্তাদ ট্রেইনার সাঁতার শিখায় আপনি যে বললেন উস্তাদ একটু সাঁতার শিখিয়ে দেন উস্তাদ নিয়ে গেলেন আপনার হাত ধরে রাখলেন আপনি সাঁতরালেন বাবা এইভাবে পা দিতে হয় এইভাবে হাত দিতে হয় এইটা করতে হয় হুজুর ধরে রাখলেন আপনি সাঁতার কাটলেন এরপরে গোসল টোসল করে উঠে আসলেন আবার কিছুদিন পরে বললেন উস্তাদ একটু সাঁতার কর উস্তাদ যে আইন কানুন বুঝিয়ে হাত ধরে রাখলেন আপনি সাঁতার কাটলেন এক মাস দু মাস পরে উস্তাদ আপনাকে সাঁতার কাটিয়ে দেয় আর এক উস্তাদ উস্তাদ সাঁতার শিখবো উস্তাদ বললো চলো বাবা এইভাবে হাত দিতে হয় এইভাবে পা দিতে হয় এইভাবে একটু হাত ধরে রাখলো আপনি সাঁতরাচ্ছেন হঠাৎ করে ধাক্কা দিয়ে পুকুরের ভিতরে নদীর ভিতরে আপনার ফেলে দিল উস্তাদ ধরো ধরো মরে গেলাম পানি খেয়ে গেলাম অনেক ঢোক পানি টানি খেয়ে আপনি কোন রকম সাঁতরে কুলে চলে আসলেন উস্তাদ কোনটা ভালো আগেরটাই ভালো ঠিক না হ্যাঁ কোনটা ভালো হ্যাঁ পরের উস্তাদ সাঁতার শিখাবে আর আগের উস্তাদ আজীবন হাতই ধরে রাখবে সাঁতার আর শিখা হবে না ঠিক আছে না আপনারা কোন উস্তাদ চাচ্ছেন দুই চার ডোক পানি খাই সেও ভালো সাঁতার একটু শিখে নি নাকি হ্যাঁ ড্রাইভিং শেখার কথা একই যে উস্তাদ আপনার হাতে স্টিয়ারিং না দেবে আজীবন স্টারিং ধরে শুধু নিয়ম বলবে সাঁতার শিখতে পারবেন গাড়ি চালানো শিখতে পারবেন না আমরা আজকে আল্লাহর অলিদের মর্যাদা এবং কি কাজ করে আল্লাহর অলি হওয়া যায় অলিদের পরিচয় এগুলো আলোচনা করব উদ্দেশ্য হলো আমরাও যেন সকলে আল্লাহ তালার অলি হতে পারি তাহলে প্রথমে আমাদের একটা জিনিস বোঝা দরকার যে আল্লাহর অলি হওয়ার কাজটা সহজ না কঠিন কঠিন ঠিক না ভাই কিন্তু আমি আপনাদের কাছে একটা নতুন দাবি করছি সেটা হলো আল্লাহর অলি হওয়া সহজ শুধু সহজই না এই দুনিয়াতে সবচেয়ে সহজ কাজ আপনারা মানলেন না যদি মানতেন তাহলে সবাই সুবান আল্লাহ বলে ফেলতেন মানেননি বলে সোহানাল্লাহ বলেননি এখন মানেননি আপনারা এটার কারণ আছে কারণ আপনারা আজকের এই মুহূর্ত পর্যন্ত অনেক কথা শুনেছেন আল্লাহর অলি হওয়া চারটিখানি কথা না আজকে আমি হঠাৎ দাবি করলাম যে আল্লাহর অলি হওয়া সহজ এটা আপনাদের বিশ্বাসে আসছে না শুধু আমার প্রতি মহব্বতের কারণে আপনারা রাগ করেননি ঠিক না হ্যাঁ এখন আমরা দুই দল হলাম মনে করেন আমি আল্লাহর অলি হওয়া সহজ আর আপনাদের মত হলো আল্লাহর অলি হওয়া কঠিন এখন দুই দলে একটা বহস হোক দেখি কার মত জয় হয় নাকি বলেন ঠিক আছে আমার যুক্তিগুলো আপনাদের আগে বলি এরপরে আপনাদের যুক্তিগুলো আমি বলে দিবানে প্রথম কথা হলো দুনিয়াতে যে কোনো কাজে সফলতা অর্জন করার জন্য একটা যোগ্যতা লাগে যেমন একজন লোক ভালো গায়ক হবে কিন্তু গলা আবদুল্লাহ জাহাঙ্গীরের মতো ভ্যাড় ভেড়ে ওর মনের ইচ্ছা ষোলো আনা আছে চেষ্টাও ষোলো আনা আছে কিন্তু গলা ভালো না ও কি কোনোদিন ভালো গায়ক হতে পারবে পারবে না একজন লোকের ইচ্ছা সে বড় ডাক্তার হবে তার মনের ইচ্ছাও ষোলো আনা চেষ্টাও ষোলো আনা কিন্তু ব্রেনটা খুবই ডাল ও পারবে পারবে না একজন লোকের ইচ্ছা যে সেনাবাহিনীর অফিসার হবে মনের ইচ্ছাও পুরো ষোলো আনা চেষ্টাও ষোলো আনা কিন্তু উচ্চতা চার ফুট দুই ইঞ্চি হবে একজন লোকের ইচ্ছা সে খুব বড় ব্যবসা হবে ব্যবসায়ী হবে বড় লোক হবে কিন্তু বুদ্ধি সাধ্যি একেবারেই মোটা পারবে পারবে না তো এইরকম দুনিয়াতে যে কোনো বিষয়ে বড় হওয়ার জন্য মনের ইচ্ছা এবং চেষ্টা শেষ কথা না পাশাপাশি কিছু এক্সট্রা যোগ্যতা লাগে আল্লাহর অলি হওয়ার জন্য কি কি যোগ্যতা লাগে টাইটেল পাশ হওয়া লাগে খুব ভালো গলার স্বর ভালো হওয়া লাগে উচ্চটা পাঁচ ফুট দুই ইঞ্চি হওয়া লাগে চেহারা সুরত সুন্দর হওয়া লাগে কথাবার্তা সুন্দর হওয়া লাগে টাইটেল পাশ করা লাগে কোরআনের হাফেজ হওয়া লাগে বলেন না কেন লাগে সহি লাগে লাগে আপনারা বুঝতে পারছেন না ইমাম হওয়ার জন্য সহি কেরাত লাগে কিন্তু আল্লাহর অলি হওয়ার জন্য সহি কেরাত শর্ত না খুব ভালো করে বোঝেন আল্লাহর যে কোনো বান্দা বান্দি নারী পুরুষ শিশু কিশোর চোখালা কানা কথাওয়ালা বোবা বুদ্ধিমান নির্বোধ টাকাওয়ালা গরিব শিক্ষিত অশিক্ষিত আল্লাহর যে কোনো বান্দা বান্দি যদি মনের ইচ্ছাটা পূর্ণ থাকে আর নবীজি মোহাম্মদ রসুল্লাহামের তরিকায় সাধ্যের ভিতরে তৌফিকের ভিতরে আল্লাহর এবাদতের চেষ্টা করে ওই ব্যক্তি আল্লাহর সেরা অলি হয়ে যেতে পারে আল্লাহর অলি হওয়ার জন্য আল্লাহ আমাদের যেটুকু দিয়ে তৈরি করেছেন এর বাইরে কোনো যোগ্যতার দরকার হয় না একজন মায়ের দুটো ছেলে একটা ছেলে কথা সুন্দর বলে আর একটা ছেলে গুঙো কথা বলতে পারে না মা তো গুঙোর কথা বোঝে না ঠিক না মা কি গুঙোর কথা বোঝে বোঝে বোঝে না তাই না মার কাজ শুনে দেখেন দুনিয়ার কেউ না বুঝলেও মা কিন্তু গুঙোর কথা বোঝে গুঙো কোন কথা বলে বাথরুমে যেতে চায় আর কোন কথা বলে ভাত খেতে চায় দুনিয়ার কেউ না বুঝলে কে বোঝে মা বোঝে মনে করেন আল্লাহর তিনজন বান্দা একজন আবদুল্লাহ জাহাঙ্গীর খুব ভালো আরবি জানে আরবিতে আল্লাহর কাছে দোয়া করে আর একজন আব্দুস সালাম আরবি মোটেই জানে না একেবারে ঠাকুরগাঁয়ের রুহিয়া গ্রামের আঞ্চলিক ভাষায় আল্লাহর কাছে দোয়া করে আর কান্দে আল্লাহ মাফ করে দাও আল্লাহ এটে দাও আর একজন কথাই বলতে পারে না গুঙো মনের থেকে আউ করে মুখে কোনো কথা বেরোই না সোয়াব বেশি কার হবে আমার হবে না সোয়াব হবে কোনো ভাষার কারণে না মনের ব্যথা মনের আবেগের কারণে কথা বোঝেননি যার মনের আবেগটা যত সুন্দর হবে যার চোখের পানি যত বেশি হবে তার সব হবে এখানে ভাষার কোনো কৃতিত্ব নেই তাহলে আল্লাহর অলি হওয়ার সুযোগ সবার জন্যই সমান সবার জন্যই সহজ কথা বুঝতে পারেননি দ্বিতীয় কথা হলো আল্লাহর অলি হওয়া মানে আল্লাহকে খুশি করা ঠিক না এখানে ভুলে যাওয়ার আগে একটা জিনিস বলে রাখি কথায় কথায় হয়তো আর বলতে পারবো না আল্লাহর অলি হওয়ার সুযোগ সবার জন্যই সমান সবার জন্যই সহজ তবে কয়েক ক্যাটাগরির মানুষের জন্য আল্লাহর অলি হওয়া বেশি সহজ আল্লাহ বেশি ছাড় দেয় এক ক্যাটাগরি হলো যুবক এক ক্যাটাগরি কি যুবক যুবকদের আল্লাহ শুধু ফরজ নামাজ পড়লে যে সব দেবে আমার মতো পাকা দাড়ি বুড়ো তাহাজ্জত ফরজ নফল তাহাজ্জত পড়ে যে সোয়াব পাবে একটা যুবক শুধু ফরজ নামাজ পড়ে তার চেয়ে বেশি সোয়াব পাবে যদি আমরা হাদিস ব্যাখ্যা করতে পারি পরে বলবো আর একটা হলো মহিলারা মহিলাদের জন্য দুনিয়ায় মা হওয়া ইত্যাদি কষ্ট অনেক বেশি পুরুষদের চেয়ে পুরুষরা মাতবরি করে জুলুম করে আর মায়েরা কষ্ট করে আমি বাপ তুই যাবি চলে যা তো ছেলে আমার কাছেই থাকবে আছে না ও ছেলে হইতে কয় মাস কষ্ট করা লাগছিল কষ্ট কে করছিল কষ্টের উপরে কষ্ট কষ্টের উপরে এক রায় তু বাপ জাগিনি রাতের পর রাত কে জাগছে মা জেগেছে পেশাব গায়ে নিয়ে কষ্ট করছে কে মা তাহলে কষ্ট করে মা আর মাতবরি করে বাবাই যেহেতু আল্লাহ মায়েদের এই ব্যস্ততা কষ্ট তাদের এই দুনিয়ার মানব সভ্যতা মানব জাতি মানব প্রজন্ম টিকিয়ে রাখার জন্যই তাদের দায়িত্ব বেশি দিয়েছেন এজন্য তাদের জন্য আল্লাহর অলি হওয়া সহজ করেছেন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন আইয়ুমা ইমরাতিন সাল্লাত খামসাহা ও সামাত শাহরাহা ও আতাআত বালাহা ও হাফিজাত ফারজাহা দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাদ যদি কোনো মেয়ে শুধু পাঁচ অক্ত ফরজ নামাজটা পড়ে রমজানের ফরজ রোজাটা করে আর স্বামীর সাথে মহব্বতের সাথে মিলেজুলে সংসারটা করে আর নিজের পর্দা ইজ্জত আব্রু হেফাজত করে আল্লাহ তালা এই চারটে কাজ করলে মেয়েদের জন্য জান্নাতের সব দরজা খুলে দেবেন তিন নম্বর হল সমাজের যারা সাধারণ মানুষ গরিব মানুষ কর্ম করে খায় ছোট চাকরি ছোট ব্যবসা ছোট কর্ম সমাজের মানুষ দাম দেয় না সামাজিক মূল্যায়ন কম যেমন সমাজে অনেক মানুষ আছে আমরা দেখলে তাড়াতাড়ি স্টেজে নিয়ে আসি বসতে দিই সামনের কাতারে দিই আছে না না থাকলে খোঁজ নিয়ে অমুক কোথায় আছে না আবার কিছু মানুষ আছে মসজিদে আসলে যেখানে পারে দাঁড়ায় কেউ খোঁজও নেয় না আগেও যাইতে বলে না না থাকলেও কেউ খোঁজ নেয় না কেন নেই দেখতো অমুক খোঁজ নেয় না এরকম মানুষ আসে না এইরকম মানুষ যারা তাদের অন্তরটা খুব ভালো হয় অহংকার থাকে না যেমন আমি আবদুল্লাহ জাহাঙ্গীর আমার যদি সবাই সার বলে কেউ যদি হুজুর বলে চাষা বলে আমার রাগ হবে হ্যাঁ আমার চিনলো না আমার চাষা বললো এটার নাম কি অহংকার আল্লাহ অহংকার আলা কাল পছন্দ করে না কিন্তু সহজ মানুষ চাষা বললেও কথা বলে ভাই বললেও কথা বলে মনে কোনো অহংকার নেই সামনে গেলেও মনে যা থাকে পিছনে বসলেও মনে তাই থাকে মনে চিন্তা হয় না যে কেন সামনে গেলাম না এই রকম ভালো সহজ সরল মানুষ এদের জন্য আল্লাহর অলি হওয়া আল্লাহ সহজ করেছে যদি সুযোগ থাকে পরে বলবো আগে আগের কথাগুলো বলার চেষ্টা করি যেটা বলছিলাম আমরা প্রথম কথা মোটামুটি বুঝলাম যে আল্লাহর অলি হওয়া সহজ কারণ এর জন্য আল্লাহ যাকে যেটুক যোগ্যতা দিয়েছেন অতিরিক্ত কোনো যোগ্যতা লাগে না ঠিক না তাহলে দুনিয়ায় যত কাজ আছে সব কাজের ভিতরে আল্লাহর অলি হওয়াটা আমাদের সবচেয়ে সহজ কাজ ঠিক না এরপরে আরো বোঝার চেষ্টা করি আল্লাহর অলি হওয়া মানে আল্লাহকে খুশি করা ঠিক না ভাই আমরা দুনিয়াতে প্রতিটি মানুষই অন্য মানুষকে খুশি করতে ব্যস্ত থাকি ছোট বাচ্চারা বাবা মাকে স্কুলে স্যারকে হুজুরকে ম্যাডামকে বন্ধুকে বান্ধবীকে বউকে স্বামীকে বসকে রাজনৈতিক নেতাকে মন্ত্রীকে এমপিকে লিডারকে খুশি করার জন্য আমরা সব সময় চেষ্টা করি ঠিক না ভাই ঠিক তো তাহলে আমাদের জীবনটা হলো অন্য মানুষদেরকে খুশি করার একটা চিরন্তন সংগ্রাম সবাই এটা করি ঘরে বউ কি করে খুশি থাকবে টেনশন থাকে বর কি করে খুশি থাকবে টেনশন থাকে বাবা মা বস এমপি মন্ত্রী নেতা স্যার প্রিন্সিপাল হেডমাস্টার এইগুলোই তো আমাদের চিন্তা থাকে ঠিক না ভাই ঠিক না ভাই ঠিক হ্যাঁ। আপনাদের এই অভিজ্ঞতার আলোকে আমাকে বলেন তো দেখি মানুষকে খুশি করা সহজ না কঠিন মাশা আল্লাহ এ রুহিয়াতে বুদ্ধিমান মানুষের অভাব নেই মানুষকে খুশি করা খুবই কঠিন কাজ ঠিক না ভাই বউকে খুশি করে স্যারকে খুশি করে লিডারকে খুশি করে আমাদের অভিজ্ঞতা হয়ে গেছে ঠিক না তাহলে মানুষকে খুশি করা কঠিন মানলেন তো আর আল্লাহ তালাকে খুশি করা কঠিন না সহজ আল্লাহ নিজে বলেছেন ইদা তাকার ইলাইয়া আবদি শিবরান তাকার রব ইলাইহি জেরান আমার বান্দা যখন আমার দিকে এক বিগত এগিয়ে আসে আমি আল্লাহ তালা বলছেন আমি ওই বান্দার দিকে এক হাত এগিয়ে চলে যাই আল্লাহ বলছেন ইলাই আবদি মাসিয়ান আমার বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে এগোই এক পা দুপা করে যুবক ছেলে নামাজ কালাম পড়তো না নিয়ত করলো যে অনেক গুনাই করি একটা আর করবো না নামাজটা কিন্তু পড়বো এক পায়ে গেল বৃদ্ধ মানুষ অনেক অন্যায় করেছে নিয়ত করলো একটা গুণা বাদ দেব একটা আমল শুরু করব। একজন মহিলা পর্দা করতো না নিয়ত করলো যে অনেক গুণা হয়েছে অনেক অন্যায় তো করি অন্তত বেপর্দা আর চলবো না এক পা যদি কেউ আল্লাহর দিকে এগোই হেঁটে হেঁটে যদি কেউ আল্লাহর দিকে এগোই আল্লাহ তালা বলছেন আমি আল্লাহ দৌড়াতে দৌড়াতে ওই বান্দার দিকে চলে যাই হাজারিন তাহলে মানুষকে খুশি করা কঠিন আর আল্লাহ তালাকে খুশি করা সহজ আচ্ছা বলেন তো মানুষকে খুশি করা কঠিন কিন্তু খুশি রাখা খুশির কন্টিনিউশন আর বেজার হবে না খুশি থাকবে খুশি রাখা সহজ না কঠিন আরো কঠিন খুশি করা যতটুকু কঠিন খুশি রাখা আরো বেশি কঠিন দেখা গেল বউ বউকে খুশি করতে বাপ ছাড়ছি মা ছাড়ছি ভাই বোন ছাড়ছি তেরো বছর সংসার করছি তেরো বছরের মাথায় বউ চলে যায় এরকম ঘটনা ঘটনা এক কথায় খুশি বেজারে চলে যায় কিন্তু আপনারা পুরুষেরা তো এরকম করেন না বউটা আপনার জন্য বাপ ছেড়েছে মা ছেড়েছে আজীবন আপনার বাচ্চা কাচার গুসাপ করেছে বাপ মায়ের খেদমত করেছে দশ বছর পরে বউটাকে ছেড়ে দিলেন বারোটা বিয়ে করে নিয়ে আসলেন ঘটে না ঘটে না তাও ঘটে তাহলে খুশি করা যত কঠিন খুশি রাখা তার চেয়ে বেশি কঠিন এজন্যই প্রেমের দয়ার মমতার প্রিয় বউ স্বামী বাবা মা আপনজন আমরা যখন কোনো অন্যায় করে ফেলি সঙ্গে সঙ্গে রাগ করে ঠিক না এতদিন খুশি ছিল একটা অন্যায় করেছি এমন বেজার হয়েছে রাগারাগি করে ঠিক না ঠিক আর আমাদের মালিক মাহবুদ আল্লাহ সুবাহ আলাকে খুশি করা যত সহজ খুশি রাখা আরো বেশি সহজ সুবাহ বলেন না বাবা মা বউ স্বামী একটা অন্যায় করলেই রেগে যায় একটা ভুল হলেই রাগ করে আর বান্দা গোনা করে গোনা করে গোনা করে আল্লাহ ফেরেস তাদের শিখিয়ে দিয়েছেন বান্দা গোনা করলে অন্তত একদিনের ভিতরে গোনাটা লাগবে না ও যদি একদিনের ভিতরেও তবা করে ওর কোনো গোনাই লাগবে না ইন্নাল্লাহ আল্লাহ তালা রাত্রে বেলায় হাত বাড়িয়ে দেন বান্দা তুমি দিনের বেলায় গোনা করছো রাত্রে বেলায় তো অবা করো আমি সব গোনা মাফ করে দেব তবা করা মানে তবা মানে হুজুরের কাছে যে আস্তা গফেরুল্লাহ আস্তা গফেরুল্লাহ রব্বি রব্বি এইগুলো পড়া ঠিক না ভাই না তওবা করা হুজুরের কাছে যাওয়া অন্য কারণে গুনার ভয় মনে আনা তবার গুরুত্ব বোঝা তবা কিভাবে করতে হয় শেখা এই জন্য হুজুরের কাছে যাওয়া যায় কথা বোঝেননি গুণা করেছি কার কাছে তাহলে তবা করবো কার কাছে আল্লাহর কাছে এখানে আর কেউ নেই তবা মানে চারটে জিনিস এক নম্বর হল অন্যায় গুনার কারণে মনে অনুতপ্ত হওয়া যে অন্যায় করেছে আল্লাহ অন্যায় করেছে দুই নম্বর আল্লাহর কাছে মাপ চাওয়া তিন নম্বর আর কোনদিন আল্লাহ করব না এইটা নিয়ত করা চার নম্বর বান্দার হক থাকলে ফিরিয়ে দেওয়া আল্লাহ বলেন যে বান্দা দিনের বেলায় গোনা করস রাত্রে বেলায় ঘরের ভিতরে বিছানায় শুয়ে গোপনে একাকি আমার কাছে মাপ চেয়ে নাও তবা করো আমি তোমার গোনা মাফ করে দেব আল্লাহ দিনের বেলায় হাত বাড়িয়ে দেন বান্দা রাতে গোনা করছো এখনো দিন আছে তুমি মাপ চাও তবা করো আমি তোমার গোনাগুলো মাফ করে দেব তাহলে আল্লাহকে খুশি রাখা সহজ না কঠিন আল্লাহর অলি হওয়া সহজ না কঠিন সহজ কিন্তু আমরা একটা চুক্তি ছিল আপনাদের সাথে যে আমার মত তো বললাম আর আপনাদের মতটাও তো বলা লাগবে আপনাদের মত হলো আল্লাহর অলি হওয়া কঠিন কেন আমি জানি কেন কারণ আপনারা দীর্ঘদিন ওয়াশ শুনেছেন আল্লাহ অলিয়তে মানুষ জঙ্গলে চলে গেছে বাড়িঘর ছেড়ে দিয়েছে রাজত্ব ছেড়ে দিয়েছে গল্প শোনেননি শুনেছেন না শোনেননি এই গল্পগুলো থেকে আমরা বুঝেছি যে আল্লাহর অলি হওয়া খুব কঠিন কাজ ঠিক না আর এই গল্পগুলো ঠিক না আমি আপনাদেরকে এবং ওলামায় কেরাম যদি থাকেন সবাইকেই বলবো গল্প দিয়ে ওয়াজ করা ঠিক না এই গল্পগুলো দিনের শিক্ষা দেয় না আমাদের দিন আল্লাহ তালা দিয়েছেন কোরআন সন্না সাহাবে কেরামগণ সাহাবিদের জীবনী রসুল্লাহাম জীবনী কোরআনের কথা হাদিসের কথা এটার ভিতরে রয়েছে আমাদের হেদায়ত কথা কি বুঝতে পেরেছেন গল্পগুলো একটু সমস্যা এক নম্বর এই গল্পগুলোর কোনো সনদ পাওয়া যায় না এটা কি সত্য না মিথ্যা জাল জালিয়াতি বোঝা যায় না দুই নম্বর এই গল্পগুলো যারা যাদের নামে বলি তারা দিনের মডেল না কথা কি বুঝতে পারছেন আল্লাহ তালা আমাদেরকে দিন দিয়েছেন দিনের জন্য মডেল দিয়েছেন প্রথম আমাদের মডেল আদর্শ কুদুয়া মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ তালা কোরআনে বলেছেন কুল ইনকুন্তুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি তোমরা যদি আল্লাহকে মহব্বত করো আল্লাহ রেজামন্দি সন্তুষ্টি চাও তাহলে মোহাম্মদ রসুল্লাহামের অনুসরণ করতে হবে আর কোরআনেই আল্লাহ বলেছেন والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه ওয়াদ আলহম জান্নাতিন তাজরি তাহতাল আনহার সাহাবায়ক রামগণ যারা প্রথম অগ্রগামী মহাজির এবং আনসার আল্লাহ তালা তাদের জন্য জান্নাত রেডি করেছেন তাদের উপরে আল্লাহ তালা খুশি হয়েছেন আর পরের মানুষরা যদি জান্নাতে যেতে চায় আল্লাহ রেজামন্দি খুশি চায় তাহলে ওই সাহাবিদের প্রথম অগ্রগামী সাহাবিদের অনুসরণ করতে হবে তাহলে সাহাবিদেরকে আল্লাহ তালা মডেল বানিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ আমাদের মডেল এর পরের যত বুজুর্গ আউলিয়া আমাদের মাথার মনি মহাব্বতের পাত্র কিন্তু তারা মডেল না তাদের অনেক ভালো কাজ আছে দু একটা কাজ ইশতেহাদি ভুল থাকতে পারে অথবা রেওয়ায়ত আমরা জানি না এই জন্য দিনের যদি সত্যিকারের মেজাজ তৈরি করতে হয় আমার অনুরোধ হলো যদি সত্যিকারের দিনের পথে চলতে চান আমার অনুরোধ হলো কোরআন এবং সুন্না এবং প্রয়োজন হলে সাহাবে কেরামের জীবনী দিয়ে ওয়াস করেন ইনশাল্লাহ অনেক অনেক অনেক সহজে উম্মতের অনেক ভালো করতে পারবেন দু একটা উদাহরণ না দিলে আপনারা আমার কথা মানবেন না আমি জানি আল্লাহর অলিদের ভিতরে আশেকের রসুলের ভিতরে বড় মডেল হলেন ওয়াইস কার্নি রহমতুল্লাহ আলাইহি নাম শোনেননি ওয়াইস কারণের গল্প শোনেননি শুনেছেন ওয়াইস কারণে কি করছিলেন বলেন না ভাই দাঁত ভেঙে ফেলে দেখেন সবাই আপনারা জানেন তাহলে রসুল্লাহামের আশেকের চূড়ান্ত পর্যায়ে ছিলেন ওয়াইস করনি তিনি দাঁত ভেঙে ফেলছিলেন সাহাবে একরাম কি দাঁত ভাঙছিলেন তাহলে ওয়াইস করনি সাহাবিদের চেয়েও বড় আশেক ছিলেন ঠিক না আমরা একটু বুঝি আমার পীর ও মুর্শিদ ফিলিস্তিনে গেছে দাজ্জাল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে হঠাৎ খবর আসলো মোবাইলে আমার পীর ও মুর্শিদ ইহুদিদের গুলি লেগে শহীদ হয়ে গেছেন আমি সঙ্গে সঙ্গে একটা পিস্তল নিয়ে নিজের বুকে নিলে গুলে নিয়ে আমিও শহীদ হয়ে গেলাম আমার হুজুর যে জান্নাতে যাবেন আমিও সেই জান্নাতে যাব ঠিক না কেন আমি তো আসে আচ্ছা গেল এটা করলাম না আমি খবর পেলাম আমার পীর ও মুর্শিদ ইহুদিদের গুলি লেগে তার দাঁত ভেঙে গেছে আমিও একটা হাতুড়ি নিয়ে দাঁত ভেঙে ফেললাম শত্রুর গুলি লেগে দাঁত ভেঙে আমার হুজুরের যে সব হয়েছে নিজের হাতুড়ি দিয়ে নিজের দাঁত ভেঙে আমারও সেই সব হবে ঠিক না কি হবে গুণা হবে ঠিক না কেউ যদি সচেতন অবস্থায় হুশ থাকা অবস্থায় নিজের দাঁত নিজে ভাঙে নিজের হাত নিজে কাটে নিজের গায়ে বাড়ি দেয় নিজের গায়ে আঘাত দেয় সব হবে না গুণা হবে এই গল্পটা মিথ্যা বানোয়াট কোথাও নেই আমার একটা বই আছে হাদিসের নামে জালিয়াতি এবং ফুরফুরার মরহুম পীর আবু জাফর সিদ্দিকি রাহেমাহুল্লাহ তার লেখা একটা বই আছে আল মৌজুয়ার ওটাও আমি বাংলা অনুবাদ করেছি বইগুলো পড়বেন সমাজে প্রচলিত এই বানোয়াট গল্পগুলো আমাদের ইসলামের চেতনা নষ্ট করে দিয়েছে ইসলাম কি ঘরে বসে দাঁত ভাঙা শেখায় না সমাজে যে দৌড়ে দিনের দাওয়াত দিয়ে দিন প্রচার করে কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে দাঁত ভাঙা শেখায় বলেন না কেন এই ঘরে বসে দাঁত ভাঙার কোন স্থান ইসলামে নেই কথাকে বুঝতে পারছেন এই গল্পগুলো আমাদেরকে মোহিত করে চমৎকৃত করে জোরে জোরে সুবাহান আমরা বলি কিন্তু গল্পের ভিতরে কোনো শিক্ষা নেই এটা ইসলাম বিরোধী শিক্ষা দেয় কথা বোঝেননি বুঝলেন কিছু আল্লাহর অলি হওয়ার মডেল হজরত ইব্রাহিম এমনি আদহামের গল্প শোনেননি তিনি রাজা ছিলেন রাজত্ব করার পাশাপাশি রাজ্য চালানোর পাশাপাশি তিনি আল্লাহর অলি হওয়ার জন্য তাহাজ্জুদ পড়তেন চেষ্টা করতেন একদিন রাতে ছাদের উপরে ওনার রাজপ্রাসাদের ছাদের উপরে খটখট খটখট আওয়াজ হচ্ছে তিনি বললেন যে উপরে কে উপর থেকে নাকি আওয়াজ আসলো আমি খিজির আপনি হুজুর ছাদের উপরে কি করেন আমি উঠ খোঁজ করছি হুজুর আপনি কি পাগল হয়েছেন রাজবাড়ির ছাদের উপরে কি উঠ চড়ে নাকি উপর থেকে নাকি বলা হলো তুমি কি পাগল হয়েছ রাজপ্রাসাদে শুয়ে রাজা হয়ে কি আল্লাহর অলি হওয়া যায় নাকি তখন উনি রাজত্ব ছেড়ে দিয়ে জঙ্গলে চলে গেলেন জঙ্গলে যেয়ে নাকি অলি হয়ে গেলেন গল্প শোনেননি যখন গল্প শুনেছেন আমি তো একটু ঘুরিয়ে বললাম নইলে গল্প বলার ভিতরে পঞ্চাশ বার সুবান হয়ে যেত কিন্তু এটা কি ইসলামের শিক্ষা ওলামে কেরাম বলেন তো ইসলাম কি আমাদেরকে জঙ্গলে যে রাজা হওয়া শেখায় এই অলি হওয়া শেখায় অলিদের ভিতরে বড় অলি সকল পীরের বড় পীরকে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহ বলেছি না আপনাদের আমি মাঝে মাঝে উল্টো প্রশ্ন করব একটু ঘুরেই দিছি পীর মানে আসলে পীর শব্দ তো কোরআনে নেই পীরের আরবি শায়েক এটাও কোরআনে নেই পীর মানে যে আমাদের হেদায়ত করবে দিন শেখাবে মুর্শিদ কথা বোঝেন সারা বিশ্বের সকল মানুষের সবচেয়ে বড় মুর্শিদ সবচেয়ে বড় হাদি কে এবার কি জায়গা পর্যন্ত পৌঁছাতে পেরেছেন বিশ্বের মানবতার বড় পীর বড় হাদি বড় মুর্শিদ কে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তবে নবীদের পরে বড় পীর কে আব্দুল কাদের জিলানি এইবারও ঠকছেন রসুল্লাহ সাল্লাহাম না পিতামাতা যার যার রসুল্লাহ সাল্লাম এবং আম্বিয়া একরামের পরে আদম থেকে কেয়ামত পর্যন্ত সব পীরের বড় পীর সব অলির বড় অলি সাহাবে কেরামগণ শোনেন নিয়ে কথা মনে মনোজগৎ ময়লা হয়ে গিয়েছে আমরা জায়গা থেকে সরে গেছি এই গল্প শুনতে শুনতে যেখানে গেলে আল্লাহর অলি হওয়া সহজ হতো সেখানে না যে আমরা অনেক দূরে রয়ে গেছি নবীদের পরে আল্লাহর বড় অলি কারা সাহাবেক এটাকে আমি বলছি না নবী আল্লাহর কোরআন এবং নবীর হাদিস বলছে আল্লাহর কোরআন নবীর হাদিস এবং উম্মতের এজমা হল যে আম্বিয়া একরামের পরে সবচেয়ে বড় আউলিয়া হলো সাহাবে একরামগণ ঠিক না আব্দুল কাদের জিনার রহমতুল্লাহ আলহী আমরা জানিও না সাহাবিদের যুগের নবীর যুগের পাঁচশো বছর পরের মানুষ অনেক পরের মানুষ তিনি বড় বুজুর্গ অলি ছিলেন কিন্তু সবচেয়ে বড় অলি বললে যদি এরকম বলেন আসলটা নষ্ট হয়ে যাবে সাহাবিদের ভিতরে বড় অলি কারা আবু বকর অমর ওসমান আলী রাজি আল্লাহ আনুম ঠিক না তাহলে নবীদের পরে সকল অলির বড় অলি সকল পীরের বড় পীর আবু বকর অমর ওসমান আলী রদিয়াল্লাহ আনহুম আজমাইন তারা কি প্রাসাদে রাজত্ব করে অলি হয়েছিলেন না জঙ্গলে যে অলি হয়েছিলেন বড় কষ্টের কথা ভাইরা অমং জঙ্গলে যে অলি হয়েছে রাজপ্রাসাদ ছেড়ে দিয়েছে পনেরো বছর জঙ্গলে থেকেছে তিরিশ বছর দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত তাহাজত পড়েছে সারাদিন রোজা রেখেছে এই সব কথা শুনে সুবাহান আল্লাহ বলা যায় কিন্তু এই কথাগুলো দিনের মডেল না এগুলো পালন করা যায় না ইসলাম জঙ্গলে যে অলি হওয়া শেখায়নি রাজত্ব করে সংসার করে বাচ্চা কোলে করে ব্যাগ কাঁধে নিয়ে কাঠ কাঠ বাড়ির বউয়ের জন্য কাঠ কুড়িয়ে কাঁধে নিয়ে থলে বস্তা কাঁধে নিয়ে মানুষের ভিতরে কষ্ট করে নাঙল চলে হাল চালিয়ে মানুষকে কষ্ট করে আল্লাহর দিনের দাওয়াত দিয়ে বউ বাচ্চা বিবি রাগ করবে রাগের মুখে সবর করে কষ্ট করে সংসার করে আল্লাহর অলি হওয়া শিখিয়েছে ইসলাম বড় কষ্টের কথা ভাইরা আল্লাহর অলি হওয়ার যে পথ কোরআন শিখিয়েছে যে পথ রসুল্লাহাম শিখিয়েছেন যে পথ সাহাব একরাম শিখিয়েছেন এটা না জানার কারণেই আজকে আমরা আল্লাহর অলি হওয়া কঠিন মনে করি তো ভাইরা আরো বড় কথা আছে রাজ ওই গল্প বলছে রাজপ্রাসাদে থেকে নাকি অলি হওয়া যায় না ঠিক না এই গল্প তো তাই বললো আর আল্লাহ রসুল সাল্লাহাম বলছেন রাজপ্রাসাদে থাকলে আল্লাহর অলি হওয়া সহজ খুব ভালো করে বোঝুন আজকে হয়তো লম্বা বলতে পারবো না একটা হাদিস বলার নিয়ত আছে জানি না বলতে পারবো কিনা একটা মানুষ সারা রাত তাহাজ পড়ে সারা দিন নফল রোজা রেখে যে সবাব পাবে আর একটা মানুষ একজন মাজলুমকে জুলুম থেকে বের করে একজন বেদনা ক্লিষ্ট মানুষের মনের বেদনা দূর করে একজন অসহায় মানুষকে কষ্ট থেকে উদ্ধার করে একজন সাধারণ মানুষের ইনসাফ দিয়ে হক আদায় করে দিয়ে সারা রাত তাহাজত পড়ার চেয়ে সারা দিন বারো মাস চল্লিশ বছর নফল রোজা রাখার চেয়ে অনেক বেশি সব পাবে আল্লাহ তালা ঘরে বসে শুধু শুধু নফল এবাদতের জন্য আমাদের বানাননি এগুলোর পাশাপাশি সমাজে অসহায়ের পাশে দাঁড়ানো গরিবের সাহায্য করা মাজলুমকে সাহায্য করা এটা আল্লাহ বড় এবাদত হিসেবে গণ্য করেছেন একজন মাজলুমের ব্যথা হয়তো আমি দূর করতে পারবো না কিন্তু রাজপ্রাসাদে থেকে পারা যায় ঠিক না বে ঠিক একজন ডিসি এসপি এমপি রাজনৈতিক নেতা পারেন একজন এতিম বিধবার পাশে দাঁড়াতে ডাক্তারখানায় গিয়েছিল চিকিৎসা দেয় না হাসপাতালে বলে চেম্বারে যাও গরিব মানুষ যেতে পারে না একজন মানুষ তাকে হাসপাতালে ভর্তি করতে পারে তার চিকিৎসার ব্যবস্থা করতে পারে আর এই এবাদতটার ভিতরে যে সব আছে সারা রাত তাহাজ পড়লে এই সব নেই কাজেই ভাইরা একজন রাজা বাদশাহ মন্ত্রী মিনিস্টার এমপি ক্ষমতায় শাসনে প্রশাসনে সামাজিক মর্যাদায় থাকা একজন মানুষ শুধু ফরজ আবাদত পালন করার পাশাপাশি যদি মানুষের পাশে দাঁড়ায় মানুষকে সাহায্য করে মানুষের কাছে ইনসাফ পৌঁছে দিতে পারে ও অনেক আগে আল্লাহর অলি হয়ে যেতে পারবে তো ভাইরা যেটা বলছিলাম ভাই এই গল্পগুলো আমাদেরকে আল্লাহর অলি হওয়াকে কঠিন বানিয়ে ফেলেছে ওলামায় কেরামের বলবো সাহাবিদের গল্পে চমক আসে না এজন্য আমরা এই সব গল্প বলি যেমন আমাদের রুচি নষ্ট হয়ে গিয়েছে আমি যদি এখন বলি আপনারা সোবান আল্লাহ বলেন না কিন্তু বললে কোনো দোষ নেই আমি যদি বলি যে আল্লাহর অমক অলি বুজুর্গ ভাইরা চল্লিশ পঞ্চাশ বছর একটানা সারা রাত তাহাজত পড়ে সারাদিন নফল রোজা রেখেছে আপনার সবাই সুমান আল্লাহ বলবেন ঠিক না যদি বলি ঈশার নামাজের অজু দিয়ে ফজরের নামাজ পড়েছে সবাই বলবেন সুবান আল্লাহ ঠিক না বলবেন না কিন্তু এটা কি করা যায় আপনি করতে পারবেন দুনিয়ার কেউ করতে পারে এটা একটা অবাস্তব কথা কিন্তু আমরা সুবান আল্লাহ বলবো কারণ শুনে মজা লাগে আর আমি যদি বলি যে আল্লাহর একজন বুজুর্গ বান্দা বারো মাস প্রতি রাত্রে দুই ঘন্টা তাহাজুত পড়তেন পশ্চিম মাসে তিনটে নফল রোজা রাখতেন কেউ সুবানাল্লাহ বলবে না বলবে নাকি কিন্তু এটা হলো সাহাবিদের তরিকা কথা বোঝেন এটা পালন করা যায় এটা অনুসরণ অনুকরণ করার যোগ্য কিন্তু আপনি যেটা বলছেন এটা অনুকরণীয় নয় কাজেই ভাইরা আমাদের যদি সত্যিকারের আল্লাহর অলি হওয়ার এই সহজতম পথ জানতে হয় তাহলে আল্লাহ রসুল হাসাম এবং সাহাবিদের কাছে যেতে হবে কথা কি বুঝতে পেরেছে পরবর্তী বুজুর্গরা আমাদের রাহবার তারা আমাদেরকে রাসুল্লাহ এবং সাহাবি পর্যন্ত পৌঁছে দেবেন তাদেরকে আমরা ভালোবাসব তাদের নসিহত নেব কিন্তু তাদেরকে নিয়েই আবর্তিত থাকব তাদের নিয়েই ওয়াজ হবে এই রকম অবস্থা হলে এই ভুল ধারণাগুলো জন্মাতেই থাকবে আল্লাহ তালা আমাদেরকে সহি সমজদান দান করুন আমি